بعدي صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও محترم حضرات মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ বিভিন্ন বাতিল ফেরকা নিয়ে আলোচনা হচ্ছিল এই বাতিল ফেরকাগুলোর মধ্য থেকে একটা জঘন্যতম ফেরকা হচ্ছে কাদিয়ানি কাদিয়ানি কি এবং তাদের পরিচয় কি আমরা এ বিষয়গুলো আলোচনা করার আগে এর ভূমিকা স্বরূপ খতমে নবুয়ত আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত তিনি সর্বশেষ নবী এরপরে আর কোন নবী আসবেন না এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ কারণ আল্লাহর ওয়াহদানিয়ত তৌহিদের উপরে বিশ্বাস করা যেমন ফরজ আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যেমন আল্লাহর একাত্মবাদে সাক্ষী দেওয়া ফরজ এ ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না ঠিক তেমনি ভাবে দ্বিতীয় আরেকটি সাক্ষী ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু অরাসুলহু এই সাক্ষীও দিতে হবে এই সাক্ষী না দিলেও সে মুসলিম হতে পারে না কোরআনুল করিমে আল্লাহর রসুল সাল আলিয়াল্লামের অবস্থান পরিষ্কার করে বলা হয়েছে নবী এবং রসুল কারা তাদের কি দায়িত্ব সে বিষয়টা ইনশাআল্লাহ আর এক সময় আলোচনা হবে সংক্ষিপ্ত বিষয়টি হচ্ছে এরকম আল্লাহ রব্বুল আলমিন যখন আদম সালামকে হাওয়াকে ইবলিসকে এরকম আরো কিছু প্রাণীকে দুনিয়াতে পাঠালেন আদম আলী সালাম মনে মনে চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস আমাকে ধোকা দিল আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দুনিয়াতে পাঠাচ্ছেন ইবলিসকে সহ এই ইবলিস আমার সন্তানদেরকে আবার ধোকা দিবে তাছাড়া আমার সন্তানদের বয়স হবে ষাট সত্তর একশো বছর ইবলিসের বয়স কেমত পর্যন্ত ইবলিস তার সারা জীবনের কৌশল সারা জীবনের অভিজ্ঞতাগুলো কাজে লাগাবে আর আমার সন্তানরা যখন একটু অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবে তখন মরে যাবে কাজে শয়তানের কবল থেকে বাঁচা আমার উম্মতের জন্য আমার সন্তানদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে আদম সালামের এই চিন্তা এই মনোভাব আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিলেন মিনহা জামিয়া তোমরা এখান থেকে সকলেই নেমে যাও ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান আমি তোমাকে এমনি ছেড়ে দিব না তোমার এক শত্রুর মোকাবেলা করার জন্য আমার পক্ষ থেকে আমি তোমাকে সাহায্য করব হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়তের বাণী যাবে নবী যাবে রসুল যাবে কিতাব যাবে কিতাব ভি যাবে নবীও যাবে কিতাব নাই নবী গেল নবীকে আল্লাহ বানিয়ে ছাড়বে নবীকে কিতাব দিলেন না শুধু নবী পাঠালেন রসুল পাঠালেন মানুষেরা রসুলদের কি বানাবে আল্লাহ বানিয়ে ছাড়বে আবার কিতাব দিলেন নবী রসুল দিলেন না মানুষ বিভ্রান্ত হবে গোমরা হবে আল্লাহ রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন আমি তোমাদের কাছে হেদায়েত পাঠাবো فإما يأتينكم مني হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী যাবে আমার কিতাব যাবে তোমাদের কাছে রসুল যাবেন ফামাং তাবে আহুদায়া ফালা খৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন যেই ব্যক্তি তোমার সন্তানদের মধ্যে যে কেউ আমার সেই হেদায়েতকে গ্রহণ করবে আমার হেদায়েতকে অনুসরণ করবে তার দুনিয়াতেও কোনো ভয় নেই আখেরাতেও কোনো চিন্তা নেই শয়তান যত বড় কৌশলী হোক না কেন যত বড় ক্ষমতাশালী হোক না কেন যে ব্যক্তি আমার কোন অনুসরণ করবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না কে বলেছেন দুনিয়াতেও কোনো ভয় নেই শয়তানের দল যত বড় শক্তিশালী হোক না কেন শয়তানের কৌশল যত বড় হোক না কেন শয়তানের অস্ত্র যত বেশি থাকুক না কেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফামাং তাবি আহুদায়া যে ব্যক্তি আমার হেদায়তকে অনুসরণ করবে আমার হেদায়তকে মেনে চলবে তার কোনো ভয় নেই তার কোনো চিন্তা নেই সাহায্য করবেন কে সেই নবী রসুলদের ধারাবাহিকতা চলতে থাকল সর্বশেষ মেহমান আসবেন এই মেহমান আসার জন্য প্রধানমন্ত্রী যদি কোনো জায়গায় যায় তার মঞ্চটা ওরকমই তৈরি করতে হয় আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলহ সালাতামকে বললেন মঞ্চ তৈরি করো প্রধান মেহমান আসবেন নবী রসুলদেরকে পাঠাবার জন্য আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে পাঠাবার আগেই একটা বড় কনফারেন্স করেছেন মহা সম্মেলন করেছেন সেই সম্মেলনে যারা ছিল তারাই নবী রসুল এই সম্মেলনের প্রধান বক্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন প্রধান মেহমান হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর শ্রোতা হলেন সমস্ত নবী এবং রসুলগণ ওই মজলিসের যে সমস্ত নবী এবং রসুলরা স্থান পেয়েছেন তারাই কেবলমাত্র নবী আর রসুল গোলাম আহমদ কাদিয়ানি মোসাইলামাতুল কাজাব যত লোক দাবি করুক তারা কেউ সেই মজলিসে ছিল না মজলিস সুরা আল ইমরানের তিন নম্বর সুরার একাশি নম্বর আয়তে বলা হয়েছে ওয়াইদ আখাদ আল্লাহ মিসাকান্নাবিজ্জিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদেরকে একাত্র করলেন নবী রসুলদেরকে একাত্র করে তাদের থেকে অঙ্গীকার আদায় করলেন মিতা কান্নাবিজ্জিন শুধুমাত্র নবী এবং রসুলদেরকে নিয়ে সম্মেলন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রসুলদের সামনে বক্তব্য পেশ করছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন ও নবী এবং রাসূলগণ শোনো আমি তোমাদের কিতাব দান করব তোমাদের রেসালাদ দান করব কিন্তু শর্ত আছে একটা শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম অতপর শেষে সুম্মা সে তারা তাকিবের জন্য হ্যাঁ সুম্মা তাকিব মা তারাখি জাল অমর আমার কাছে একদল মানুষ আসলো আর শেষে অমর আসলো এখানে সুম্মা ব্যবহার করা হয় আল্লাহ রব্বুর আলমিন এই আয়াতে পরিষ্কার করে দিলেন যে তোমাদের নবুয় তোমাদের সারাত চলতে থাকবে সুম্মা যা আকুম রসুলুন এরপরে তোমাদের কাছে একজন রসুল যাবেন প্রধান মেহমান যাবেন মুসাদ্দেকুল্লিমা যিনি তোমাদের সঙ্গে তোমাদেরকে তাসদিক করবেন সত্যায়ন করবেন স্বীকৃতি দিবেন স্বীকৃতি আগে হয় না পরে হয় পরে হয় বোঝা গেল সব নবী আসার পরে সর্বশেষ যে নবী আসবেন ওই নবী সমস্ত নবীদের স্বীকৃতি দিবেন হ্যাঁ তোমরা ঠিক আছো তারা দাওয়াতের কাজ করে গেছে আল্লাহর কাছে সাক্ষী দিবেন আদম আলাইহিস হা হ্যাঁ, সত্য নবী ছিলেন দাওয়াত দিয়ে গেছেন স্বীকৃতি দিল সিল মেরে দিল নুহ আলাইহালাম সোহেব আলাইহালাম সালে আলাইহালাম দাউদ আলাইহালাম জাকারিয়া আলাইহালাম সুলাইমান আলাইহালাম ইব্রাহিম আলাইহালাম ইয়াকুব আলাইহালাম ইউসুফ আলাইহালাম ঈসা আলাইহালাম মুসা আলাইহালাম সব নবীরা সত্য ছিল তারা দিনের দাওয়াত দিয়ে গেছেন মোহর লাগিয়ে দেওয়া হলো সত্যায়ন করা হলো সত্যায়িত মুসাদ্দেকুল্লিমা মাকুম তোমাদের সঙ্গে যে কিতাব দেওয়া হবে তোমাদের নবুয়াত তোমাদের রেসালাতে তিনি সত্যায়ন করবেন সত্যায়ন আগে হয় না পরে হয় পরে হয় বুঝা গেল আল্লাহর নবী যখন সত্যায়ন করে গেলেন এর পরে যদি কোনো ব্যক্তি নবুয়াদ দাবি করে এর পরে কোনো ব্যক্তি রসুল দাবি করে এর পরে কোনো ব্যক্তি জিল্লি নবী বুরুজ নবী সায়া নবী দাবি করে সেই ব্যক্তি নবীনা না আল্লাহর নবী যখন সত্যায়ন করে দুনিয়া থেকে চলে গেছেন কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে তোমাদেরকে তাসদিক করবেন সত্যায়ন করবেন সেই নবী যখন আসবেন লাতু মিনুন্না বিহি ওয়ালা তাংসুরুন্নাহু ও মুসলমানরা ও নবীরা নবীদেরকে বলা হচ্ছে নবীরা তোমাদের কাজ হচ্ছে সেই নবীকে সত্যায়ন করা সেই নবীর প্রতি ইমান রাখা সেই নবীকে সাহায্য করা তোমাদের নবুয়াত শেষ তোমাদের রেসালাত শেষ ওই নবী আসার পরে আর তোমাদের কোনো কিছু চলবে না আল্লাহ রাব্বুল আলমিন এইভাবে সমস্ত নবীদেরকে একাত্র করে তারপরে এই অঙ্গীকার নিলেন এই ওয়াদা নিলেন যে ওই প্রধান মেহমান যখন যাবে তখন তোমাদের বক্তব্য শেষ আমরা অনেক জায়গায় বক্তব্যে যাই মাহফিলের সিজন এখন মাহফিলের বড় বড় পোস্টার করে প্রধান মেহমানের নামটা হেড অক্ষরে হেডলাইনে থাকে বড় অক্ষরে থাকে নিচে অনেক বক্তাদের নাম থাকে মাহফিল যখন শুরু হয় তখন কি উপরে যে প্রধান বক্তা সে আগে আসে না নিচের দিক থেকে আগে আসে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন নবুয়াতের পোস্টার নবুয়াত এবং রেসালাতের পোস্টার তৈরি করলেন সেই পোস্টারের হেডলাইনে যে নামটা ছিল তার নাম ছিল মুহাম্মাদুর রসুল্লাহ এর নিচে অনেক নাম আদম নুহ ঈসা মুসা সব নবীদের নাম নিচে দুনিয়াতে যখন নবুয়তের মাহফিল শুরু হলো ওই মাহফিলের আলোচ্য বিষয়ে আমি আগে আলোচনা করেছি লাইলাহা দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল একটা লাইলাহা এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি এটার নাম তো হেদ আল্লাহর উলুহিয়াত একত্ববাদ রবিয়তের ক্ষেত্রে একত্ববাদ আল্লাহর সঙ্গে তোকে শরিক করা লাইলাহার দাওয়াত ছিল সব নবীদের কোরআনে আছে পরিষ্কার আমা আরো সাল্লাম ইন কাবলিক আমির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন আমি আপনার আগে আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত যত নবী এবং রসুল প্রেরণ করেছি সব নবীকে একটা মাত্র দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছি সেই দাওয়াত ছিল কি ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই সব নবীদের দিন ছিল ইসলাম সব নবীর দিন ছিল কি দিন ছিল ইসলাম ধর্ম ছিল ইসলাম এই নবীদের মিছিল এক এক করে আসতে শুরু করলো দুনিয়াতে আসলো নবীরা আসলেন চলে গেলেন সর্বশেষ মেহমান দুনিয়াতে আসবেন ইব্রাহিম আলাইহিসালামকে বললেন মঞ্চ তৈরি করো কোথায় মঞ্চ তৈরি করব পৃথিবীর মাঝখানে তৈরি করো বাতি সব জায়গায় আলো সমান দিতে হলে মাঝখানে জ্বালাতে হয় আল্লাহ রাব্বুল আলমী সেজন্য ইব্রাহিম এবং ইসমাইলকে বললেন কাবা নির্মাণ করো আমার প্রধান বক্তা যাবেন প্রধান মেহমান যাবেন তার জন্য মঞ্চ তৈরি করো ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ঘর তৈরি করলেন দোয়া করলেন হে রব আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি মসজিদ নির্মাণ করলাম যদি কবুল না হয় কোনো লাভ নেই মেহরবানি করে তুমি কবুল করে নাও তুমি তো শুনো এবং জানো আমাদের মুখের কথা শুনো অন্তরের খবর জানো তুমি মেহরবানি করে কবুল করে নাও প্রথম দোয়া কিসের দোয়া কবুল করার দোয়া যে কোনো আমল করলে করবো কার জন্য না মানুষকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইসালাম প্রথম সেটা শিখালেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম দুই নাম্বার দোয়া করলেন মসজিদ তৈরি হলো কবুল হলো কিন্তু যদি আমরা নিজেরা কবুল না হই কেমন হবে অনেক কপাল পোড়া আছে মসজিদ তৈরি করে নিজের বাড়ির দরজায় মসজিদ কিন্তু নামাজ পড়ে না আছে না এরকম এব্রাহিম আলাই সালাম সেজন্য দ্বিতীয় নাম্বার দোয়া করলেন রব্বানা ওয়াজালনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ও আমাদের রব আমি আর ইসমাইল দুজন মিলে ঘর তৈরি করলাম আমরা যেন কখনো তোমার এই ঘরের থেকে বিমুখ না হই ওয়াজালনা মুসলিমাইন লাকা আমাদের দুজনকে সব সময় তোমার মুসলিম বানাইয়া রাখো কি বানিয়ে রাখো মুসলিম মুসলিমাইন লাকা মুসলমান তো ছিল মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করি কার সামনে সব ক্ষেত্রে যেন তোমার আনুগত্য তোমার হুকুমের ইমতেসাল করতে পারি মান্য করতে পারি আমাদের দুজনকে সেরকম ভাবে তুমি তৌফিক দান করো অমিন জরুরিয়াতিনা উম্মাতাম মুসলিমাত আল্লাহ আমাদের সন্তানদের থেকেও একদল তুমি তোমার অনুসারী তৈরি করবে তোমার হুকুমের ফার্মাবরদার তৈরি করবে এবারে তিন নাম্বার দোয়া যেটা মূল আলোচ্য বিষয় রব্বানা ওয়াবাস রব্বুল আলামিন আমি তোমার জন্য ঘর নির্মাণ করেছি মসজিদ নির্মাণ করেছি মাদ্রাসা নির্মাণ করেছি যদি এই মাদ্রাসায় একজন ভালো শিক্ষক না থাকে মসজিদে ভালো ইমাম না থাকে বিশাল মসজিদ করলো ইমাম বসাইল সালাদিন মার্কার লোককে এই ইমাম মানুষকে গোমরা করা ছাড়া কিছু দিতে পারবে মসজিদ তৈরি করলো ইমাম বসালো একটা মূর্খ অথবা কমিটির পাঁচ একটা গোলাম কোরআন পরিষ্কার করে দিয়েছে মসজিদের কমিটির মেম্বার হতে হলে মসজিদের ইমাম হতে হলে তার কি কোয়ালিটি থাকবে কোরআন পরিষ্কার বলে দিয়েছে নিশ্চয় মসজিদ তৈরি করে নির্মাণ করে আবাদ করে ওই লোকেরা ইয়ামুর মাসাজ মান আমানা বিল্লাহি প্রথম কোয়ালিটি যা আল্লাহর উপরে চূড়ান্ত ভাবে বিশ্বাস রাখে ইমান রাখে সর্বক্ষেত্রে আল্লাহর উপর ইমান রাখে আখের পরকালে বিশ্বাস করে পরকালে বিশ্বাস না করলে মসজিদের পয়সা পকেটে রইবে ঠিক কিনা আর যদি বিশ্বাস করে পরকালে হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে সে তার কলিজার ভিতরে জাহান নামের ভয় ঢুকবে মসজিদের পয়সা খাবে না ঠিক কিনা এই জন্য দুই নম্বর কোয়ালিটি হচ্ছে অলিয়মিল আখেরে পরকালের উপর ইমান রাখে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব নিকাশ দিতে হবে এই বিশ্বাস যে করে সে দুই নম্বর কোয়ালিটি তিন নম্বর কোয়ালিটি হচ্ছে সালাদ ঠিক মতো কায়েম করে শুক্রবারের মুসল্লি না শুক্রবার মুসল্লি আছেন একদল কমিটির মেম্বার না গেলে কেমন দেখা যায় বছরে একবার দুইবার অথবা শুক্রবারে আসে এর কাছে নাকি না তিন নম্বর কোয়ালিটি হলো মসজিদে ঠিক মতো আসতে হবে পাঁচ রক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে চার নম্বর কোয়ালিটি ও আতা জাকাত আর জাকাত আদায় করবে পাঁচ নম্বর কোয়ালিটি ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়াকশা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এটা কেন বলল ও মুসলমান পরিষ্কার বুঝো যখন মানুষ কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে তখন সমাজের এক শ্রেণীর মানুষ বিরোধিতা করবে এক শ্রেণীর দালাল কোরআনের বিরোধিতা করবে মসজিদের বিরোধিতা করবে আলেমের বিরোধিতা করবে এমামের বিরোধিতা করবে সেজন্য আল্লাহ বলছেন না এমন লোক হতে হবে যারা আল্লাহকে ভয় করবে তাছাড়া কাউকে ভয় করতে পারে না ওয়ালাম ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ভয় করবে কাকে মসজিদ কমিটির মেম্বার হওয়ার জন্য মুসল্লি হওয়ার জন্য ইমাম হওয়ার জন্য এই কোয়ালিটি ঘোষণা করেছেন কে ভয় করবে শুধুমাত্র কাকে এ কথা আল্লাহ কেন বলতে গেলেন বলতে গেলেন এজন্য যদি সত্যিকার অর্থে মসজিদ আল্লাহর জন্য হয় সত্যিকার অর্থে মসজিদ আল্লাহর নবীর শূন্য মোতাবেক হয় আর কোরআন সুন্নার আলোচনা করে তাহলে সেখানে বিপদ আসবে সমাজের থেকে রাষ্ট্রের থেকে চতুর্দিক থেকে বাধা আসবে হুমকি আসবে সমস্ত হুমকি ধুমকি সমস্ত শক্তিকে পরোয়ানা করে শুধু আল্লাহকে বড় করবে সেজন্য আল্লাহ রাব্বুল আলম শর্ত লাগিয়েছেন ওয়ালাম ইয়াকশাইল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এখন আছে ওয়ালাম ইয়াকশাইল্লাল কমিটি কমিটি ছাড়া কাউকে ভয় করি না বেশিরভাগ অবস্থা এরকম ওই যে ছোটবেলায় কবিতা পড়েন না আয় কি বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপে মারে না কেউ ঢুস ঢাস করে না কেউ ফুসফাস তারপরে খায় শুধু দুধ ভাত আমরা যা কিছু করব ইমাম কিছুই বলবে না খালি আমরা দাওয়াত দিলে কাল দাওয়াত খাইবে তিন দিন আমিলাত চল্লিশ আমিলাত আর রমজান মাসে কথাই নাই কেন খতম করবে দুধ ভাত খাইবে এর পরেও যদি ইমাম কোন উল্টা পাল্টা করো তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা বিদায় আমার ভাইয়েরা এব্রাহিম আলাইহালাম সেজন্য দোয়া করেছেন আমাকে যে রসুল দিবেন আমাকে যে প্রধান মেহমান দিবেন এই ঘরের যিনি ধারক বাহক হবেন এরকম কোন দুর্বল মার্কা রসুল হলে চলবে না রব্বানা রব্বুল আলামিন তুমি আমার সন্তানদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রসুল পাঠাও তাদের মধ্য থেকে আমার সন্তানদের মধ্য থেকে না ফেরেস্তা পাঠাবে আমার দেশে অনেক লোক আছে আল্লাহর অলিদের মর্যাদা বয়ান করতে গিয়ে আল্লাহ বানায় অলিরা সব দেখে অলিরা যা ইচ্ছে তাই করতে পারে আমার সঙ্গে কারো শত্রুতা নেই যদি শত্রুতা হয় হবে আল্লাহর জন্য দিনের জন্য কিসের জন্য অনেকে বলেন আমি প্রত্যেকটা কথা রেফারেন্স যদি কারো কোনো বিরুদ্ধে কথা বলি সেটা ওই বইয়ের রেফারেন্স দিয়ে বলি যদি বইতে না পাও তাহলে আমার কাছে আসো পাই নাই আর যদি বইতে পাও তাহলে তোমরা তবা করো খামাখা ফোনে সময় নষ্ট করো না হুমকি দিও না হুমকি দাও ওই সমস্ত লোকদেরকে যারা বউয়ের কাছে গিয়ে বসে থাকে হুমকি দাও সমস্ত লোকদেরকে যাদের কাছে জীবনের মূল্য আছে যারা জীবনটাকে আল্লাহর জন্য লক্ষ্য করেছে দিনের জন্য লক্ষ্য করেছে তাকে হুমকি দিয়ে ভয় নাই তোর পীরদেরকে হুমকি দিয়ে গতকালকে আমাকে কয়েকবার ডিস্টার্ব করেছে আমি গত জমায় বলেছি বইয়ের উল্লেখ করেছি রেফারেন্স উল্লেখ করেছি যদি বেটা বইতে না পাও তাহলে দাঁড়া এসে পাই নাই আর যদি তোর বইতে থাকে নিজে পড়বি এরপরে তবা করবি আমি তোর সঙ্গে শত্রুতা করে বক্তব্য দেই নাই তোকে ইসলাম করার জন্য সংশোধন করার জন্য কোরআনের দিকে আহ্বান করার জন্য বয়ান দিয়েছি হুমকি দাও কাকে ইব্রাহিম আলাইহিসালাম দাওয়াত দিলেন রব্বানা ও রব্বুল আলামিন তুমি একজন রসুল পাঠাও আমার সন্তানদের মধ্য থেকে আমার সন্তানদের মধ্য থেকে রসুল মানুষ না ফেরেস্তা আমি সে কথাই বলেছি অলিদেরকে তাজিম করতে রসুলের চেয়ে বড় বানায় রাসুলকে তাজিম করতে গিয়ে আল্লাহ বানাই ফেলায় ঠিক কিনা রসুল কি মানুষ তো মানুষটাতে কি রসুলের মানুষ রসুল মানুষের রসুল মানুষ আসবেন না ফেরেস্ত আসবেন রসুল আলেমুল গাইব সব জানে আল্লাহ তালা যতটুকু জানান ততটুকু জানে আল্লাহ তালা যতটুকু জানান না তার বেশি জানেন না পরিষ্কার করা হয়েছে এগুলো বিষয় কাজে মনে রাখতে হবে আমরা রসুলকে ইমান রাখবো অলিদেরকে ভালোবাসবো অলিদেরকে অলিদের জায়গায় রেখে আল্লাহর জায়গায় নামা নিষেধ করেছি অলিদের সঙ্গে শত্রুতা করার উদ্দেশ্য নয় অলিদেরকে যদি কোনো ব্যক্তি আল্লাহ বানায় অলিদেরকে বলে সব দেখে অলিরা আলিমুল গেইব অলিরা মুড়িদের অন্তরের খবর সব জানে অবশ্যই তাদের সঙ্গে আমার শত্রুতা আছে এবং থাকবে আর যারা অলিদেরকে মনে করে একজন আলেম তাদের কাছে আমরা যাই কোরআন হাদিস জানার জন্য এরকম আলেমের সঙ্গে সংস্রব রাখা মহাব্বত রাখা তাদের সোহবাতে আসা যাওয়া এটার বিরোধিতা আমি করেছি কোনো সময় বরং উৎসাহিত করি আল্লাহ রাব্বুর আলমিন পরিষ্কার করে দিলেন ইব্রাহিম আলাহাম দোয়া করেন রব্বানা ওয়াবাস ফিহিম মিনহুম একজন রসুল পাঠাও আমার সন্তানদের মধ্য থেকে রসুল মানুষ ছিলেন কিনা ইব্রাহিম আলাহামের সন্তানদের থেকে ছিলেন কিনা না ফেরেস্তা ছিলেন না জিন ছিলেন না আল্লাহ ছিলেন মক্কার কুফার আশ্চর্যই বলতো ওরাই ধারণা করতো এরা করে মা আলি হাজার রসুল কোরআনে আছে এগুলো এ কেমন রসুল ইয়াকুল তাম খানা খায় ওই আমশিবিল সোয়াক বাজারে যায় মানে তাদের কাছে আশ্চর্য এটা কেমন রসুল রাসুল হলে সে খানা খাবে না বাজারে যাবে না বিয়ে করবে না আরে হুজুরে বিয়ে করেছে হুজুরে পাঁচটা পাঁচে সর্বনাশ হয়ে গেছে এ কেমন হুজুর কুফার এটাই বলতো মা আলে হাদার রসুল এ কেমন রসুল খানা খায় বাজারে যায় এ কেমন রসুল আল্লাহ তারা উত্তর দিলেন হ্যাঁ নবী আপনি পরিষ্কার জানিয়ে দিন পৃথিবীতে যদি ফেরেস্তারা বিচরণ করত যদি জিনারা বিচরণ করত তাহলে ফেরেস্তা রসুল পাঠাইতেন যেহেতু পৃথিবীতে রসুল পাঠিয়েছি কাদের জন্য মানুষের রসুল কে হবে মানুষের পায়খানা পেশাব শিক্ষা দিতে হবে নবী পায়খানা পেশাব না করলে ফেরেস্তারা পায়খানা করে নাকি আরে বেটা আদমকে তো বহিষ্কার করাই হয়েছে পায়খানা করার জন্য আদমের তবা আগেই কবুল হয়ে গেছিল জান্নাতে থাকা অবস্থায় কিন্তু যে জিনিসটা খাইছে ওটার কারণ হলো পায়খানা হয় কি হয় আল্লাহ বললেন পায়খানা করার জায়গা এখানে নেই পায়খানা করার জায়গা কোথায় এই জন্য নামাই দিছে ওই যে কথা শোনেন সাড়ে তিনশো বছর কানলো কানতে কানতে চোখে পানি পড়তে খাল হয়ে গেছে পাখিরা বসে তারপরে পানি খাইতো ভুয়া কথা মিথ্যা কথা এগুলো গাঁদাখড়ি কথা আল্লাহ করে পরিষ্কার বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে তবা করেছেন আল্লাহ জিজ্ঞেস করেছেন আদম তুমি কাছে কেন করলা আদমকে রব্বানা জলাম না আল্লাহ ফাতা বালাই সঙ্গে সঙ্গে তবা করেছে তাহলে দুনিয়া পাঠাইলো কি জন্য ওই পাঠাইছে ওই কারণে পায়খানা এসে গেছে পায়খানা করবে কোথায় দুনিয়া যাও ওইখানে পায়খানাটা করে ময়লা পরিষ্কার করে তারপর আইসো আবার যাই হোক বলছিলাম যে বিষয়টা ইব্রাহিম আলাইসালাম দোয়া করলেন রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ও রাব্বুল আলামিন একজন রসুল পাঠাও আমার সন্তানদের মধ্যে তাদের থেকেই তাদের থেকে ইয়াতলু আলাইহিম আয়াতিক যিনি তোমার আয়াত তেলাওয়াত করে করে এই মসজিদ খানাকে আবাদ করবেন আলাইহিম তালিম দিবেন এবং তাদের আত্মাকে শুদ্ধ করবেন তাজকিয়া করবেন আমি বলি তাজকের বিরুদ্ধে আমার তাজকের উপরে যে কটা লেকচার আছে ক্যাসেট আছে না পাঁচটা ছয়টা লেকচার আছে তাজকের উপরে অয়ুজাক্কিহিম আমি তাস্কিয়ার পক্ষে এত লেকচার দিলাম এগুলো ওদের কানে যায় নাই কানে গেছে আমি তাস্কিয়া মানি না আত্মশুদ্ধি মানি না আসল ব্যবহার পীর মুরিদি মানি না কি মানি না পে আরবি অক্ষর না ফার্সি অক্ষর পে যেমন কোরআন হাদিসের নাই এরকম পীর মুরিদিও কোরআন শরীফ নাই আমি এটার বিরোধিতা করি প্রচলিত পীর মুরিদি এটা কোরআন হাদিসের কোথাও নাই আছে ওলা আমাদের সঙ্গে থাকো কোন মা সাদেকিন আমরা অস্বীকার করি সাদেকিনদের সঙ্গী হও সাদেকিন কারা তা করণে বলা হয় নাই সাদেকিন বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা যা অলাম ইয়ারতাবু যারা জিহাদ করে অলাম ইয়ারতাবু তারা সন্দেহ করে না উলাইকা হুমুস সাদিকুন যারা জিহাদ করে জানমাল দিয়ে উলাইকা হুমুস সাদিকুন তারা হচ্ছে সাদিকুন সূরা হুজুরাতে আছে আয়াতটা তো সাদেকুনদের ব্যাখ্যা আছে এটার বিরুদ্ধে আমি কোনো সময় করি না এখানে ইব্রাহিম আসলাম দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলমিন দেখলেন দোয়ার মধ্যে একটু উল্টো হয়ে গেছে অয়ুজাক্কিহিম শেষে অয়ুজাক্কিহিম কি অয়ুজাক্কি মানে তাজকে করা পরিচ্ছন্ন করা পরিচ্ছন্ন করা কি আগে হয় না পরে আগে পরিচ্ছন্ন করে তারপরে কালার করে রং করে ঠিক কিনা নাকি আগে রং করে তারপর পরিষ্কার করে আবার দোয়াটা আবার খেয়াল করেন দোয়া করলেন কি আলাইহিম আয়াতিক এমন একজন রসুল পাঠান যে রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিকা আমার সন্তানদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবে ওই আল্লিমুহুমুল কিতাব আওয়াল হেকমাতা কিতাব হেকমাতের তালিম দিবে ওই উজাকিহিম এবং তাদের আত্মাকে শুদ্ধ করবে পরিচ্ছন্ন করবে পরিচ্ছন্ন শেষে আসছে না পরিচ্ছন্ন কি আসলে শেষে হয় না আগে হয় আগে পরিষ্কার করে ঘষে মেজে তারপরে নতুন কালার করে এই তো কথা এই দোয়ার মধ্যে উল্টো হয়ে গেছে আল্লাহ তারা এটার উত্তর দিয়েছেন সুরাজ জুমাতে সেখানে কি সুন্দর বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম আগে চলে আসছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা পরে চলে গেছে আল্লাহ তারা বলে দিলেন হ্যাঁ সে আল্লাহ যিনি একজন রসুল পাঠিয়েছেন উম্মিনদের মধ্যে ইব্রাহিমের দোয়া কবুল হয়ে গেল ইয়াতলু আলাইহিম আয়াতিহি যে রাসুল তার আয়াতগুলো আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবেন তেলাওয়াত করে ঘষে মেজে তেলাওয়াতের কোরআনে আয়াত দিয়ে ঘষবে ঘষবে কি দিয়ে কোরআনে আয়াত দিয়ে ঘষবে কাজে মন গড়া অজিফা দেওয়া যাবে না কোন পীরের তরিকা দিয়ে ঘষবে না ঘষবে কি দিয়ে পুরান বিল্ডিং ঘষে যে একটা জিনিস দিয়ে এটা ঘষবে কি দিয়ে কোরআন বুঝে ভালো করে মুসলমান ওই আল্লি মোহামুল কিতাব হেকমাতা পরে আছে আগে বলা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি কোরআনের আয়াত তেলাওয়াত করবেন আয়াত দিয়ে ওয়াশ করবেন ওয়ুজাক্কিহিম এবং এই কোরআনের আয়াত দিয়ে ঘষতে ঘষতে পরিষ্কার করবেন পরিষ্কার করবেন সিরিকের থেকে বেদাত থেকে হাসাত থেকে গিবজু থেকে যত রকম আত্মার রোগ আছে সব রোগের থেকে প্রথম রোগ হচ্ছে সিরিক প্রথম রোগ কি ইউজাকিহিম সব কিছু থেকে পরিচ্ছন্ন করবেন এরপরে বলা হচ্ছে এরপরে নতুন কালার করবে কি দিয়ে অয়ু আল্লি মুহমুল কিতাব আওয়াল হেকমাতা কিতাব হেকমতের তালিম দিবে কি করবে আপনারাও খেয়াল রাখবেন আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে কি দিয়ে কোরআন দিয়ে কি দিয়ে কোরআন পড়তে হবে কোরআন পড়বেন এখন আবার অনেকে বের হয়েছে কোরআন তুমি পড়বা না খবরদার কোরআন পড়তে গেলে পনেরোটা ইলেম লাগে তোমার কয়টা আছে ও ধরবা না তাকে সাজাই রাখবা এই একদল লোক তৈরি হয়েছে টুপিদারিওয়ালাও আছে খেয়াল রাখবেন এই লোকগুলো পেঁয়াজ থেকে গেছে কোরআনের তাফসির করার জন্য মুফাসের হওয়ার জন্য বিভিন্ন তাফসিরকে আলেদ খান ফিউলুল কোরআন লেখা আছে শেষের দিকে যে পনেরোটা এলেমের দরকার ওটা মুফাসের জন্য আপনি কি মুফাসের হবেন না কোরআন বুঝবেন কোনটা তো কোরআন বুঝার জন্য পনেরোটা শর্ত এটা পাইল কোথায় এই লোকগুলো কিতাবও বুঝে না যে কারণে একটা একটা পেস লাগায় ওখানে লিখেছে একজন লোক মুফাসের হওয়ার জন্য কোরআনের তাফসির করার জন্য কোরআনের এই যে বাজারের মুফাসের কোরআন এগুলো না বাজারের মুফাসের কোন একটা কেস সামগ্রস্ত করে মুফাসের কোরআন সত্যিকার অর্থে মুফাসের কোরআন হওয়ার জন্য বলা আছে পনেরোটা আলিম দরকার আলিম দরকার যদি সেগুলো না থাকে কোরআন বুঝবেই না সে কি তাফসিল করবে কিন্তু কোরআন পড়ার জন্য আপনি কোরআন পড়বেন পড়ার পরে যেটা বুঝবেন বুঝবেন না বুঝতে আনন্দের জিজ্ঞেস করবেন কোরআন বলছে না ফার্স্ট আলু আহলা দিক্রি ইনকুন তুমি তুমি যদি না বুঝো তাহলে যারা বুঝে এদের কাছে জিজ্ঞেস করো কোরআন পরিষ্কার জানিয়ে দিল পড়ার জন্য এটা না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা এরপর এটা বাকিটা বললাম না ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম কমিউনিস্টদের কবিতা যে ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা তো সেই অবস্থাটাই কোরআন তাকে রাখবা তাবিজ বানাইয়া গলায় ঝুলাইবা অথবা এটাকে সম্মানের সাথে আতর গোলাপ লাগাইবা মাঝে মাঝে কপালে বা পড়বা না খবরদার আল্লাহ বলছেন একরা পড়ো এর একটা না খবরদার পড়বা না আল্লাহ বলছেন না বুঝলে ফার্স্ট আলু আহলা জিক্রিন কুন্তুমলা তালামুন পড়তে পড়তে যদি কোনো জায়গায় না বুঝো তাহলে যে বুঝে আলেম তার কাছে জিজ্ঞেস করো এর একটা না না খবরদার আলেমদের কাছে জিজ্ঞেস করো না তুমি মুড়ি ধুইতে যাও কোরআনের প্রত্যেকটা আয়াতকে পরিবর্তন করে ফেলেছে বলছিলাম যে বিষয়টা আল্লাহ সুবাহ কাছে আবেদন করলেন আল্লাহ তালা সেই প্রধান মেহমানকে পাঠালেন মঞ্চ তৈরি হয়ে গেল এবারে পৃথিবীতে প্রধান মেহমান আসলেন আমি বলছিলাম খতমে নবুয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন যখন প্রধান মেহমানকে পাঠালেন এই প্রধান মেহমান আসার পরে এরপরে আর কোনো বক্তব্য চলবে আমরা যখন প্রধান মেহমান কোনো জায়গায় হই তো দেখি বয়ান করে স্টেজ থেকে নামার সঙ্গে সঙ্গে মাইক চলে গেছে মাইক খোলা হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখি যে ও তার স্বামীরাও খোলা হয়ে গেছে সব খোলা হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী আমার নবী মোহাম্মদ সাল্লাহ হচ্ছেন সর্বশেষ নবী এই নবী যখন দুনিয়ার থেকে আসলেন দুনিয়া চলে যাবেন সঙ্গে সঙ্গে কেয়ামত খুব কাছে চলে আসছে এই জন্য সুরা নাজর হয়ে গেল কামার আমি এই দুনিয়াকে এই দুনিয়াকে সাজিয়েছিলাম আমার মাহফিলের জন্য তাহিদের মাহফিলের জন্য সব নবীরা লাই লাইল্লাহ দাওয়াত দিয়ে গেলেন এরপরে প্রধান মেহমান সব শেষ প্রধান মেহমান সভাপতি সাহেব বক্তব্য দিয়ে শেষ করেছেন এরপরে আর কোনো বক্তব্য চলবে না যখন বক্তব্য চলবে না আমার নবী যখন চলে গেলেন কেয়ামত কাছে এসে গেছে ও মুসলমানরা শোনো আমার নবীদের নিয়ম ছিল এই যেহেতু অন্যান্য নবীগণ সর্বশেষ নবী ছিলেন না এই জন্য নবীর উম্মাত্রা উল্টাপাল্টা করলে আজাব দেওয়া হয়েছে গোমরা হলে তাদেরকে বিপদ দেওয়া হয়েছে কিন্তু শুনে রেখো তোমরা যদি আমার নবীর উম্মত হয়ে শেষ নবীর উম্মত উল্টাপাল্টা করো তাহলে এরপরে আর কিন্তু সুযোগ দেওয়া হবে না যেদিন আমার নবীর উম্মত অনুসারী একজন লোক সহি থাকবে না সেই দিন আমিও মাহফিলের প্যান্ডেল ভেঙ্গে চুরে শেষ করে ফেলবো আসমান যখন ভেঙ্গে যাবে চন্দ্র সূর্য ভেঙ্গে যাবে সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে বোঝা গেল আল্লাহর নবী ছিলেন সর্বশেষ নবী সেজন্য আল্লাহ তারা বলেছেন একতারাবাত ইসা আতু অংশকাল কামারু চন্দ্র সূর্য সব ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে কেয়ামত কাছে এসে গেছে তার মানে আল্লাহর নবীর পরে যদি কোনো ব্যক্তি নবুয়ার দাবি করে সে ব্যক্তি আল্লাহর নবীর পরে আবার প্রধান মেহমানের দাবি করো ঠিক কিনা মুসলমান আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে যদি কোন ব্যক্তি নবুয়ার দাবি করে সে ব্যক্তি দাজ্জাল হবে শয়তান হবে ইংরেজদের দালাল হবে ইহুদি খ্রিস্টানদের পা তারা গোলাম হবে নবী হতে পারে না আল্লাহ তারা সেই জন্য জানিয়ে দিলেন একতারাবাতি সাতু কামার নবী আল্লাহ তালা জানিয়ে দিলেন একতারাবাদ সাতু কেয়ামত কাছে চন্দ্র ফেটে গেছে তার মানে হচ্ছে আমার নবী সর্বশেষ নবী এই নবী যখন বয়ান দিয়ে চলে যাবেন তার অনুসারীরাও সব চলে যাবে এরপরে দুনিয়ার মাহফিদের প্যান্ডেল ভেঙে ফেলা হবে মাইক চলে যাবে কাবাও ভাঙবে অনেকে আছে বয়ান করতে গিয়ে আমিও বয়ান আগে করেছি কারণ আগে তো এত ক্লিয়ার ছিলাম না এই সমাজেরই তো লালিত বলিত যে কাবা শরীফ কেয়ামতের সবাই ভাঙবে না কাবা শরীফের সাথে এই দুনিয়ার মসজিদগুলো জুড়ে দেওয়া হবে কারণ কাবা বলবে যে আল্লাহ আমার তো আরো শাখা আছে তখন শাখাগুলোকে শিকল দিয়ে বাঁধা হবে এরপরে মসজিদগুলো বলবে আল্লাহ আমাকে যারা তৈরি করেছিল তারা কই তাদেরকে না নিয়ে যাবো না তখন এই মুসলিম লীগের সহ বেহেস্টে চলে যাবে বুয়ো কথা বোখারের স্পষ্ট আদিজ আছে যে কাবা শরীফকেও কে আমাদের ভেঙে ফেলবে কে কে ভাঙবে তার লক্ষণ কি সেটা পর্যন্ত হাদিসে বলা আছে বোখারি হাদিসে যে আমি দেখতে পাচ্ছি একটা লোক তুর্কিদের মতো চক্ষু ছোট ছোট তার পায়ে পশম থাকবে সেই জন্য কাপার এক একটা ইট এক একটা পাথর খুলে ফেলতেছে কাবাও ভেঙে ফেলবে তাহলে বোঝা গেল যে কেয়ামতের আগে সব কিছু ভেঙ্গে চুরবার সমান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন যেহেতু এই মাহফিলকে সাজিয়েছিলেন তার দিনের দাওয়াত দেওয়ার জন্য তার দিনকে বিজয়ী করার জন্য তাও হেদের দাওয়াত দেওয়ার জন্য সেই তাও হেদের দাওয়াত দেওয়ার বক্তাদের সর্বশেষ বক্তা ছিলেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি যখন বক্তব্য দিয়ে চলে গেলেন তার অনুসারী যারা সত্যিকার অর্থে মোহাম্মদ সম্মত যারা তারা যখন চলে যাবে তারপরে মাহফিল থাকবে আর সব গুটিয়ে ফেলা হবে সেটাই হচ্ছে তারাবাদী সাহাতু ওয়ান সত্তাল কামার এজন্য কোরআন বুঝতে হবে কোরআনে কেন এ কথা আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন যে কেয়ামত কাছে হয়ে গেছে চন্দ্র ফেটে গেছে তার মানে হচ্ছে এই যে এর পরে আর কোনো ব্যক্তি যেন নবুয়াদ দাবি করতে না পারে এর পরে যদি নবুয়াদ দাবি করে সে ব্যক্তি নবী তো দূরের কথা দাজ্জাল হবে শয়তান হবে ইংরেজদের পা চারা গোলাম আলোচনা আসবে ইনশাআল্লাহ আলোচনা হচ্ছিল আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে আরো স্পষ্ট করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما সূরা হাজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন এটা কেন বললেন আল্লাহর নবীর পুত্র সন্তান হয়েছিল ঠিক পুত্র সন্তানগুলো মরে গেছে এরপরে আয়াত নাজের হয়ে গেল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রেজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন অলাকির রসুল আল্লাহ বরং তিনি হচ্ছেন আল্লাহর রসুল তোমাদের সঙ্গে তার সম্পর্ক কিসের সম্পর্ক রেসালাতের সম্পর্ক তিনি রসুল তোমরা তার উম্মত তিনি রসুল তোমরা তার অনুসারী তিনি রসুল আল্লাহর পক্ষ থেকে তোমরা তার তরিকা অনুসরণ করবে ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন এবং তিনি হচ্ছেন খাতাম খাতাম বলা হয় মা ইউখতামু বিহি যেই জিনিস দ্বারা সিল মোহর করে দেওয়া হয় তাকে বলা হয় কি খাতাম এজন্য খাতামের একটা অর্থ হচ্ছে আংটি আর একটা অর্থ কি কারণ আগের যুগে রাজা বাচ্চারা আংটি ব্যবহার করত সিলমোহর করার জন্য আল্লাহ রসুল সাল্লাম যখন হোদাই বিয়ার সন্ধির পরে বিভিন্ন দেশে পত্র লেখতে আরম্ভ করলেন দাওয়াত দিতে শুরু করলেন তখন তাকে বলা হলো যে ওই রম পারস্য বড় বড় সম্রাটরা কৃত চিঠি না হলে তারা পড়ে না আল্লাহর রসুল সাল্লাম তখন একটা আংটি বানালেন মোহর রূপা দিয়ে তার পিছনে লেখা ছিল মুহাম্মাদুল রসুল্লাহ নিচে মোহাম্মদ তারপরে মাঝখানে রসুল উপরে কি আল্লাহ এইভাবে তিন লাইনে একটা আংটি ছিল এই আংটি দিয়ে মোহর করে সিল মোহর করে আল্লাহ রসুল চিঠিপত্র পাঠাতেন এই জন্য আংটিকেও বলা হয় খাতাম কি বলে গোলাম আহমদ কাদিয়ানি আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহ ওর কোরআন নিয়ে আসবো ওর কোরআন আছে আমার কাছে ওদের কিতাব আছে যেহেতু আজকে ভূমিকা এই গোলাম আহমদ কাদিয়ানি লিখেছে মোহাম্মদ সাল্লাহাম খাতাম মানে আংটি আংটি মানে সৌন্দর্য মানে তিনি ভালো নবী শ্রেষ্ঠ নবী কিন্তু শেষ নবী না অবসলমান আল্লাহর নবী সাল্লাম এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন খাতাম শব্দের অর্থ হচ্ছে মা ইউখতামুবিহি যার মাধ্যমে সিল গলা করা হয় মোহর লাগিয়ে দেওয়া হয় তার মানে হচ্ছে আমি হলাম নবুয়তের মোহর দানকারী আমাকে দিয়ে নবুয়তের মোহর করা হয়েছে সর্বশেষ মোহর করে দেওয়ার কোন নবী আর আসবে না এরপরে যদি কোনো ব্যক্তি নবুয়াদ দরকার সে নবী নাম শয়তান আল্লাহর নবী এই আয়াতে ব্যাখ্যা দিয়েছেন হাদিসে আছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من ثلاثين كلهم يزعم أنه رسول الله সহি মুসলিমের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন قال لا تقوم الساعة কেমন ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না হাত্তা ইয়াবাসা দাজ্জালুন যতক্ষণ না অনেক দাজ্জাল বের হবে কাজ্জাবুন মিথ্যাবাদী বের হবে দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে দাদালুন মানে হচ্ছে অন্ধকার এবং আলো মিশ্রিত দাদালুন মানে কি ভোর রাত্রে যখন আলো এবং অন্ধকার মিশ্রিত থাকে ওটাকে দাজাল বলা হয় আরবিতে তার মানে দাজাল শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যায় মিশ্রণ করে যারা কিছু কাজ ভালো করে দুই একটা কাজ বাতিল করে এদের নাম কি এই কাজ যারা করে তাদেরকে বলে দাজ্জাল বেশি করতে বলে দাজ্জাল বলে তার মানে বোঝা গেল অনেকে আছে হুজুর অনেক ভালো কাজ করে কোরআন কথা বলে আরে তাই বলেই তো দাজ্জাল যদি নাকি কিছু ভালো কথা না বলতো তাহলে তাকে দাজ্জাল বলা যাবে না তাকে কাজজাব বলো খালি আর কাজজাবের সঙ্গে দাজ্জাল হতে কি রাখবে কিন্তু ভালো কাজ করতে হবে ভালো কাজ এবং মন্দ কাজ হক এবং বাতিলকে মিলিয়ে ফেলায় যারা তাদের নাম হলো কি বোঝা গেল কোরআন হাদিসের কথা বলবে এই দাজ্জাল আমরা দেখবো কাদিয়ানিস তারও হাদিস কোরআন জানা ছিল তার কিতাবও আছে ইনশাল্লাহ আগামী জুমায় আপনারা আসবেন আগে আগে কিতাব দেখাবো হাত্তা ইয়াবাসা দাজ্জালুনা কাজ্জাবুন অসংখ্য মিথ্যাবাদী দাজ্জাল বের হবে অসংখ্য বোঝা গেল আসল দাজ্জাল বের হওয়ার আগে অনেক নকল দাজ্জাল বের হবে তার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তার পরিবেশ তৈরি করার জন্য কেন হঠাৎ করে আসলে তো মানবে কেউ এই জন্য আগের থেকে অনেক দাজ্জাল বের হবে সেই দাজ্জালের লক্ষণ হাদিসে বলা আছে যে দাজ্জালের সঙ্গে জান্নাত থাকবে জাহান্নাম থাকবে মানলে পরে তাকে জান্নাত দিবে না মানলে পরে জাহান্নাম দিবে তার ফসল হবে জমিনে কতগুলো থাকবে এখনো আমাদের সমাজে এরকম দাজ্জাল আছে অনেক পীরের মুরিদরা মানুষদেরকে দাওয়াত দেয় আমাদের পীরের কাছে গেলে ধনী হওয়া যাবে ও মুসলমান আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবাকরাম ধনী হয়েছেন আর গরিব হয়েছেন আবু বকর সিদ্দিক ধনী ছিলেন গরিব হয়েছেন এরকম ভাবে আব্দুর রহমান আউফ ধনী ছিলেন ওসমান গনি কত বড় ধনী ছিলেন আর এদের পীরের কাছে গেলে ধনী হয় বোঝা গেল দাজ্জালের কাছে গেলে মানুষ ধনী হবে সম্পদ পাবে যেই সমস্ত পীরের মুড়িদারা দাওয়াত দেয় আমার পীরের কাছে গেলে ধনী হওয়া যাবে সম্পদের মালিক হওয়া যাবে নিশ্চিত বুঝতে হবে এটা পীর না দাজ্জাল আল্লাহর নবী যে দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন ভালো করে শুনো একটা দাজ্জাল আসবে না দাজ্জাল শেষে আসবে একটা মেইন দাজ্জাল ওর পরিবেশ তৈরি করার জন্য অসংখ্য দাজ্জাল আসবে হাদিস পরিষ্কার সামনে আছে আমার দাজ্জালুন কাজ্জাবুন কারিবুম মিন সালাসিন এদের মধ্যে 30টা হবে বড় দাজ্জাল কয়টা না একটা সংখ্যা উল্লেখ করেছেন কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ এরা প্রত্যেকে দাবি করবে সে আল্লাহর রাসূল আরো এক হাদিস সহি তিরমিজির তিরমিজির হাদিস দুই হাজার দুইশো আঠারো নম্বর হাদিস হাদ্দাসানা محمود بن غيلان قال حدثنا عبد الرزاق قال حدثنا معمر قال حماد بن منبه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى ينبعث دجالون كذابون قريب من ثلاثين তিরিশটার মতো দাজ্জাল বের হবে কুল্লুহুম ইয়াজুম আন্নাহু রাসূলুল্লাহ ওরা দাবি করবে আল্লাহর রাসূল এরপরে আরো হাদিস আছে চার হাজার তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে বলা আছে কত হাদিসে প্রায় অনেকগুলো হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ পরিষ্কার করে দিয়েছেন এরপরে বলেছেন আমার উম্মতের মধ্যে এরকম অসংখ্য দাজ্জাল বের হবে আমি হচ্ছি সমস্ত নবীদের মধ্যে সর্বশেষ নবী লা নবিয়া বাদি আমার পরে আর কোন নবী আসবে না পরিষ্কার করে দিলেন খাতামুন নবীনের ব্যাখ্যা আল্লাহর নবী দিলেন একরকম আর গোলাম আহমদ কাদিন দিল আর একরকম রকম ও মুসলমান আল্লাহর নবীর দেওয়া ব্যাখ্যা যার উপরে কোরআন নাজির হলো তার ব্যাখ্যা মানবো না কাদিনের ব্যাখ্যা মানবো এরকমই ব্যাখ্যা করেছে ওই পীরেরাও ব্যাখ্যা করেছে আধ্যাত্মিক তার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না বরং নামাজ রোজা করাটা কুফুরি আমার কাছে বই আছে সেররে হাত জামিন দেখাই সেখানে লিখেছে দলিল জিজ্ঞেস করেছে ওয়াবুদ রব্বাকে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে একিন আসতে আর লাগবে না মানে আল্লাহর সঙ্গে একাকার হয়ে গেলে আল্লাহর সঙ্গে মিশে গেলে তখন আর এবাদত লাগবে না অমুসলমান আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হয়েছিল তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন এমনি কাসির খুলো হাদিস খুলো লেখা আছে হাত্তা ইয়াতিয়াকাল একিন আর মাউত ইয়াকিন মানে মৃত্যু মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো আল্লাহর নবী করেছেন মৃত্যুর আগে ইবাদত করেছেন মসজিদে দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন আল্লাহর নবী ব্যাখ্যা বুঝাইয়া দিলেন মুখে বললেন আমল করে দেখালেন আর পীর ব্যাখ্যা দিল একিন মানি হলো আল্লাহর সঙ্গে মিশে যাওয়া তাহলে এবাদত লাগবে না অমুসলমান আল্লাহর নবীর ব্যাখ্যা মানবে না তো পীরের ব্যাখ্যা মানবে ওদের বাড়িতে কাবা চলে আসে হজ করা লাগে না আল্লাহর নবী কাবায় হজ করতে নিজে চলে গেছেন না কাবা চলে গেছিল মদিনায় আল্লাহর নবী মদিনার থেকে ও হজ করার জন্য মক্কায় চলে আসলেন আর এদের বক্তব্য হলো এদের বাড়িতে কাবা শরীফ চলে যায় হজ করতে যাওয়ার লাগে না আল্লাহ তারা মিছিলও করে বলে আবার ভাইরা আমার হাসার বিষয় নয় কান্নার বিষয় ইমান ঠিক করো মুসলমান আজকে মুসলমানদের দুরবস্থা কেন আজকে মুসলমান আকিদার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে এমন গুমরাহির পদক্ষেপ করেছে আল্লাহ পর্যন্ত তারা অলিদের দ্বারা শেষ করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন এরকম দাজ্জালের হবে খাতামুন নবীন ব্যাখ্যা আল্লাহর নবী দিলেন ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন আল্লাহর রসূল এবং সমস্ত নবীদের সর্বশেষ নবী অখুতিমা বিয়ান নবিয়ুন হাদিস ইনশাআল্লাহ আজকে সময় অনেক হয়ে গেছে হাদিস আসবে ধারাবাহিকভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার দৃষ্টান্ত হচ্ছে ওই লোকের মতো যে একটা বিল্ডিং তৈরি করেছে সেই বিল্ডিং এর সব কাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র একটা ইট বাকি আছে এরপরে <clears throat> আহসানাহু আজমালাহু সুন্দর করেছে এবং খুব ভালো করেছে বিল্ডিংটাকে খালি একটা জায়গা বাকি আছে যে কোনো দর্শক এই বিল্ডিং দেখে খুশি হয় কিন্তু ওই জায়গায় আসলে তার মন খারাপ হয়ে যায় একটা ইট দিলে কিন্তু সুন্দর হয়ে যেত আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আনা তিলকাল লাবিনাতু আনা খাতামুন নবীন আমি হচ্ছি ওই সর্বশেষ ইট আমি হচ্ছি খাতামুন নবীন নবীদের সর্বশেষ ব্যক্তি অ মুসলমান আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন দৃষ্টান্ত দিয়ে বুখারি মুসলিমের সহিদ ইন্না মাসালি ও মাসরুল আম্বিয়া মিন কাবলু কামাসালি রজুলিন বানা বাইতান ফা আহসানাহু আজমালাহু আমার দৃষ্টান্ত আগের নবীদের তুলনায় সেরকম যে একটা ঘর একজন মানুষ তৈরি করলো ঘরটাকে সুন্দর কালার করলো সুন্দরভাবে তৈরি করলো ডিজাইন করলো কিন্তু একটা জায়গা বাকি রাখে ইল্লা মাউদিয়া লাবেনাতিন মিন জাভিয়াতিন এক কোনায় একটা ইটের জায়গা খালি রয়ে গেল লোকেরাই ঘরটা ঘুরে ঘুরে দেখে আর খুব খুশি হয় আশ্চর্য তো সুন্দর কেমনে করলো কিন্তু ওই জায়গায় যখন আসে ওয়া না আল্লাহ উদিয়াত হাদিল্লাবিনাতু এইখানে একটা ইট কেন দিল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন আনা তিলকাল লাবিনাতু আমি হচ্ছি ওই সর্বশেষ ইটখানা আমি ওয়া আনা খাতামুন নবিয়িন আমি হচ্ছি সর্বশেষ নবী ও মুসলমান আকিদা পরিষ্কার হয়ে গেছে সর্বশেষ নবীর নাম কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কোন নবী আসবে যদি কোনো ব্যক্তি নবুয়াদ দাবি করে সে ব্যক্তি নবী না শৈতান সে ব্যক্তি নবী না দাজ্জাল কাজী আল্লাহর নবীর পরে যত নবুয়াদ দাবি করেছে সবগুলো শয়তান দাজ্জাল কাজ্জাব ইহুদি খ্রিস্টানদের দালাল ঠিক কিনা ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমার হবে আরো বিস্তারিত আলোচনা হবে আপনারা সবাই আগে আগে আসবেন আল্লাহ সুবাহান হওয়া তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন